আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওমান ওয়ালা আমাবাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমরা আমাদের সোনালী শিশু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকে থেকে আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করব সোনালী শিশুদের মাঝে যদি আমরা জেন্ডার ভিত্তিক ইসলামী আহকাম এর প্রতি শ্রদ্ধাশীলতা তৈরি করতে চাই যদি নারী পুরুষের সম্পর্ক মধ্যকার সম্পর্কের আচরণ বিধিগুলো কি হবে সে ব্যাপারে যদি তাদেরকে অবগত করতে চাই তাহলে আমাদের করণীয় কি মূলত মনে রাখতে হবে যে শিশুরা তো প্রত্যেক শিশুই তার একটা জেন্ডার আইডেন্টিটি রয়েছে অথবা এই যে জেন্ডার আইডেন্টিটি সে কি ছেলে নাকি মেয়ে এই ছেলে এবং মেয়ে এদের মধ্যকার তাদের যে হুকুম আহকাম রয়েছে এই জেন্ডার ভিত্তিক যে ইসলামের বিধান রয়েছে এবং ছেলে এবং মেয়ের মধ্যকার তাদের পারস্পরিক সম্পর্ক কি হবে পরস্পর পরস্পরের সাথে আচরণ বিধি কি হবে এই বিষয়গুলো আমাদের শিশুদেরকে ছোটকাল থেকে আমাদেরকে জানানো দরকার কারণ এমন অনেক সমস্যা আমরা এখন সমাজে দেখতে পাই যে সমস্যাগুলো তাদের হয় তারা এই বিষয়ে সত্যিকার বা সঠিক ইসলামী দিক নির্দেশনার অভাবে এখানে সেই সমস্যাগুলো সংগঠিত হচ্ছে তারা সেই সমস্যায় পতিত হচ্ছেন অন্যদিকে এটি হতে পারে যে সমাজে যে অবস্থা বিরাজ করছে বিশেষ করে যে জেন্ডার ভায়োলেশন যেটা আমরা দেখছি বিশেষ করে যে আমরা যে জেন্ডার ভিত্তিক যে অ্যাভিউজগুলো আমরা দেখছি এই এই অ্যাভিউজের ফলশ্রুতিতে সেটা কালচারের মাধ্যমে সেটা satellite or off link and on link ইত্যাদি বিষয়ের মাধ্যমে কিন্তু শিশুদের মাঝে এগুলো uh, ছড়িয়ে পড়ছে দ্রুত এবং এই জন্য আমরা তাদের uh, চরিত্রের অধপতন এত ব্যাপক পরিমাণে দেখছি তো আমাদের uh, বুঝতে হবে যে ইসলাম তাদেরকে শিশুদেরকে জেন্ডার ভিত্তিক যে আহকামগুলো এগুলো ছোটকাল থেকে তাদেরকে জানানো এবং the relation between the man and the women এটা কি হবে সেই বিষয়টি কিন্তু ইসলাম ছোটকাল থেকে তাদেরকে জানিয়ে দিচ্ছে দুই নম্বর আমরা um, এই অধ্যায়ে আমরা আরও কিছু বিষয়ে আলোচনা করবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কিছু গোল্ডেন স্টেটমেন্টস যেগুলো রিলেটিং টু দি প্যারেন্টস পিতামাতার সাথে সম্পর্কিত uh, এমন কিছু uh, রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সোনালী বক্তব্য কিছু তার um, uh, তার কিছু বক্তব্য আমরা সেখানে আলোচনা করব কিছু হাদিস আলোচনা করব এবং কিছু হাদিস আলোচনা করব যেগুলো শিশুদের সম্পর্কে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন তো এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব আমরা যেই মূলনীতির উপর ভিত্তি করে আমাদের প্রথম আলোচনাটিকে সাজাবো যেটি হচ্ছে জেন্ডার ভিত্তিক ইসলামের আহকাম তা আহকামের মধ্যে প্রথমত আমরা যে বিষয়টি বলতে চাইব তা হচ্ছে যে শিশুদেরকে ইভেন পিতামাতার কাছেও তাদের কাছেও যাওয়ার জন্য তাদেরকে অনুমতি দিতে অনুমতি নিতে হবে কারণ পিতামাতার মধ্যকার যে আচরণ এই আচরণ শিশুরা যদি সে আচরণগুলো কখনো প্রত্যক্ষ করে পার্টিকুলার কিছু টাইমে তাহলে এটিও তাদের মধ্যে কিন্তু এক ধরনের জেন্ডার এক ধরনের ইনসাইটমেন্ট তৈরি করবে যেটা আমরা পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের সমস্যা তাদের মাঝে আমরা দেখতে পাব দ্বিতীয়ত হচ্ছে শিশুদেরকে ছোটকাল থেকে শেখাতে হবে যে বিপরীত লিঙ্গের কারো দিকে যদি তাকে তাকানোর ক্ষেত্রে তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে তাকে চক্ষু অবনত করে রাখা চক্ষু বন্ধ করে রাখা এবং অন্যের যে প্রাইভেট পার্টস রয়েছে এবং এবং যে beautiful parts of the other gender তাদের যে বিপরীত জেন্ডারের যে শরীরে বিভিন্ন সৌন্দর্যের জায়গাগুলো রয়েছে সেগুলি দিকে যাতে তারা তাকাবে না সেই বিষয়গুলো তাদেরকে ছোটকাল থেকে তাদেরকে অভ্যস্ত করতে হবে তিন নম্বরের যে বিষয়টি আমরা আলোচনা করবো তা হলো শিশুদের মাঝে যখন তাদের একটা পার্টিকুলার বয়স হবে তখন তাদের ইভেন আপন ভাই বোনদেরও কথা বলছি তাদের বিছানাগুলো আলাদা করে দেবে শিশুদের বিছানাগুলো আলাদা করে দেবে চতুর্থ মূলনীতি আমরা আলোচনা করব যে শিশুরা তারা যখন ঘুমাবে তখন তারা নিশ্চয়ই তাদের ডান কাঁধে এবং ডান হাতের উপর তাদের ডান গাল রেখে বা তাদের এভাবে তারা ঘুমাবে এই বিষয়টি আমরা আলোচনা করব যদিও এই বিষয়ে আমরা কিছু আলোচনা আগে করেছিলাম আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলনীতি পঞ্চম মূলনীতি সেই পঞ্চম মূলনীতি হলো যে শিশুদেরকে বোঝাতে হবে যে free mixing between the man and the women মানে নারী পুরুষের অবাধ যে অবাধ বিচরণ অবাধ ভাবে এক জায়গায় একত্রিত হওয়া জড়ো হওয়া এটাকে ইসলাম অনুমোদন করে না এই যে ফ্রি মিক্সিং যেটাকে আমরা বলি free mixing is not allowed in Islam এটি আমাদেরকে বোঝাতে হবে আমরা তাদেরকে এই বিষয়টি কিভাবে জানাবো এই মূলনীতির আলোকে আমরা সেই কথাটি আলোচনা করব আমরা আলোচনা করব যে শিশুরা যখন একটা পরিণত বয়সে যাবে তখন পার্টিকুলারলি তাদের ক্লিনলিনেস বা পবিত্রতা অর্জনের জন্য তারা কি কি করবে এই পবিত্রতা অর্জনের বিধানগুলো তাদেরকে আমাদের ধীরে ধীরে ধীরে ধীরে জানিয়ে দিতে হবে আমরা জানাবো ষষ্ঠ মূলনীতি সপ্তম মূলনীতি হিসেবে আলোচনা করব যে শিশুর একটা পার্টিকুলার এইজে যখন যায় আর যখন তারা বলা শুরু করে বোঝা শুরু করে তখন তাদেরকে কোরআনের বিভিন্ন সুরা তাদেরকে মুখস্থ করিয়ে দেয়া যে সুরাগুলোর সাথে জেন্ডার এর আলোচনা যেখানে রয়েছে এই সুরাগুলো নিয়ে তাদের সাথে একটু এগুলো নিয়ে তাদেরকে মুখস্থ করানো এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা এই বিষয়গুলো আমরা সপ্তম মূলনীতির সময় আমরা এই বিষয়টি আলোচনা করব এবং এরপর আমরা আলোচনা করব শিশুদেরকে যে তারা ফাহেস অশ্লীল কাজ থেকে অশ্লীল দর্শন থেকে তারা কিভাবে বিরত থাকবে সেটি নিয়ে তাদেরকে আলোচনা করব এবং নবম যে মূলনীতি আমরা আলোচনা করব তা হচ্ছে শিশুদেরকে দ্রুত যখন তারা পরিণত বয়সে পরিণত উপনীত হবে তখন তাদেরকে বিয়ে সাদীর ব্যবস্থা করে দেয়া সমাজে যে যে চিন্তা রয়েছে যে কনসেপ্ট তৈরি হয়েছে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়া এস্টাবলিশড হওয়া এস্টাবলিশমেন্ট এই যে ধারণাগুলো রয়েছে এই ধারণাগুলোর মৌলিক ইসলামিক দৃষ্টিভঙ্গি কি সেটি আমরা আলোচনা করব এবং সর্বশেষ আমরা বিশেষ করে আলোচনা করব যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম পিতামাতার প্রতি যে যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমরা খুবই চৌজন কিছু বিষয়ে কয়েকটি হাদিস আমরা আলোচনা করব ইভেন সন্তানদের জন্য যেগুলো বলেছেন সেখান থেকে আমরা কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিস ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এখানে তো আমরা ভূমিকাতে যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে আল্লাহ সুবাহানুয়ালা ইসলামকে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তৈরি করেছেন এবং এই জন্য আল্লাহ সুবাহানুতলা মানুষের জৈবিক চাহিদা যেগুলো রয়েছে জৈবিক চাহিদাগুলো পূরণের জন্য আল্লাহ সুবাহানুমাতালা বিধিবিধান দিয়েছেন যেমন জৈবিক চাহিদার একটি বিষয় যেমন যখন মানুষ যখন পরিণত বয়সে উপনীত হয় তখন তারা বিয়ে শাদী করবে because they have their physical demand এইটিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবাহানুমাতালা এরকম বিধিবিধান দিয়েছেন কিন্তু এই যে আল্লাহর যে বিধিবিধান এটি হচ্ছে আমরা যদি পৃথিবীর অন্য ধর্ম অথবা দর্শনগুলোর দিকে তাকাই সেখানে দেখি যে এই যে desire sexual desire or physical desire এগুলোকে সাপ্রেস করা দমিয়ে রাখার জন্য এক ধরনের এক ধরনের সিস্টেম কেউ কেউ প্রপোজ করেছেন আবার এটিকে একেবারে অবাধ করে দিয়েছেন একেবারে free mixing or free intimacy ইত্যাদির মাধ্যমে একেবারে অবাধে করে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা তো পশ্চিমে এরকমও দেখি যে সেখানে marriage between the man and the man and between the women and women অর্থাৎ ছেলে ছেলেকে বিয়ে করছে মেয়ে মেয়েকে বিয়ে করছে এরকম বিকৃত রুচির পরিচায়ক তারা দিচ্ছেন এবং সেগুলো আইনেও সে দেশে পরিণত হচ্ছে এবং সেখানে এই জাতীয় ব্যক্তিদের জন্য আবার সামাজিক অধিকার অথবা মানবাধিকারের বক্তব্য আছে এবং এগুলো প্রতিষ্ঠিত এবং এগুলো প্রমাণিত এগুলো অনুমোদিত হয়েছে বিভিন্ন দেশে তো আমাদেরকে আমাদের শিশুদেরকে বোঝানো দরকার যে হ্যাঁ, ইসলাম এই জেন্ডার সম্পর্কে একটা স্পেসিফিক গাইডলাইন দিয়েছে এবং সেই গাইডলাইন হচ্ছে যে balanced between this two extreme যে এই দুই প্রান্তিকতা একেবারেই চরম অবমাননা অন্যদিকে হচ্ছে চরম অবহেলা এই দুটোর মধ্যখানে ইসলাম দিয়েছে একটা হচ্ছে একটা controlled manifestation of your physical desire এটি আল্লাহ হানুয়াতালা আমাদেরকে প্রদান করেছেন এখন এই যে ফিজিক্যাল ডিজায়ার বা মানুষের যে একটা শারীরিক বা তাদের একটা জৈবিক যে চাহিদা আছে এটি কেন আল্লাহ সুবহানুয়াতাল তৈরি করেছেন এটি এই জন্য তৈরি করেছেন যদি এটি যদি না থাকে তাহলে কিন্তু আমরা যে মানব বংশের বিস্তার এটি হবে না মানব প্রজনন মানুষের জন্ম এটির যে একটা প্রসেস আল্লাহ সুবাহানতালা তৈরি করে দিয়েছেন এই যদি এই ডিজায়ার যদি মানুষের না থাকতো এই এই কামনা যদি মানুষের না থাকতো এই আকাঙ্ক্ষা যদি মানুষের না থাকতো তাহলে এই মানব বংশ এটি অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে যেত তো আল্লাহ সুবাহানুয়াতালা এই জন্যে এই সুযোগটি বা এই বিধানটি রেখে দিয়েছেন এবং এটিকে আল্লাহ সুফানুয়াতালা সর্বোত্তম বিধানের অন্তর্ভুক্ত একটি বিধান হিসেবে করে দিয়েছেন আমাদেরকে শিশুদেরকে অত্যন্ত শান্তভাবে প্রশান্তভাবে বুদ্ধিমত্তার সাথে সায়েন্টিফিক উপায়ে আমাদের শিশুদেরকে এই জেন্ডার এডুকেশন বা তাদেরকে এই জেন্ডার ভিত্তিক ইসলামের বিধায় বিধানগুলো জানিয়ে দেওয়া দরকার যাতে এই বিধিবিধানগুলো আল্লাহ সুফানুয়াতালা কোনটা আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন এটা ছোটকাল থেকে তারা জানে এবং তার উপর ভিত্তি করে তারা তাদের চরিত্র তাদের তাদের দৃষ্টিভঙ্গি তাদের তাদের আচরণগুলো তৈরি করে ফেলে এবং এই আচরণগুলো যাতে একদিক হয় একেবারে ভারসাম্যপূর্ণ অন্যদিকে হয় একেবারেই পুত পবিত্র যার মধ্যে কোনো পঙ্কিরত অশ্লীলতা যাকে কোনোভাবে গ্রাস করতে পারে না কোনো দিক থেকে তাহলে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম শিশুদের এই যে এদের তাদের যে জেন্ডার ভিত্তিক সংস্কৃতি তাদের মধ্যে চালু করার জন্য অথবা জেন্ডার ভিত্তিক একটি সুস্থ সুস্থ একটি ধারা তাদের মধ্যে তৈরি করার জন্য একটা সুস্থ একটা আইডিয়া কনসেপ্ট ধারণা তাদের মধ্যে তৈরি করার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদেরকে কি কি মূলনীতি দিয়েছেন সেই মূলনীতিগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি প্রথম যে মূলনীতি আমরা বলেছি প্রথম মূলনীতিটি হলো যে শিশুরা নিশ্চয়ই তারা অনুমতি নিয়ে তাদের পিতামাতার কাছে ইভেন তাদের পিতামাতার কাছেও তারা অনুমতি নিয়ে আসবে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবাহানুমাত আলাই শিশুদেরকে তাদের পিতামাতার কাছেও আসার জন্যে অনুমতি নিতে হবে এই কথাটি আল্লাহ সুবাহানুমাতালা কোরআনে সুরা আর নোরে স্পষ্ট করে আলোচনা করে দিয়েছেন যদি আমরা পরবর্তীতে আলোচনা করবো সুরা নোর প্রত্যেকটা বাচ্চাকেই শেখানো দরকার এটি খুবই সচেতনের সাথে পিতামাতার দায়িত্ব হবে যে শিশুদেরকে এটি শিখিয়ে দেয়া যে ইভেন তাদেরকে তাদের কাছে আসার জন্য তাদেরকে অনুমতি নিতে হবে এটি কারণ কি এই কারণটি আমরা এই জন্যে বলছি যে শিশুরা পিতামাতার বিশেষ করে পিতামাতা তো তারা যখন আলাদা থাকবেন পার্টিকুলারলি হতে পারে যে তাদের মধ্যে এমন কিছু আচরণ হবে যে আচরণটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহাম অনুমতি দিয়েছেন অনুমোদিত আচরণ হবে এবং এটি যদি কোনো অবস্থায় শিশু সেটি যদি সে দেখে ফেলে তাহলে তার মধ্যে বিভিন্ন ধরনের তার একটা মানসিক একটা এক ধরনের চিন্তা চেতনা তৈরি হতে পারে তার মধ্যে একটা বৈকল্য তৈরি হতে পারে এর মধ্যে এর মাধ্যমে সেই জন্যে পিতামাতার কাছেও শিশুদেরকে যাওয়ার জন্যে তাদেরকে অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে এখানে আমরা দেখি যেই শিশু যেই শিশুর বয়স এতটুকু যে এই শিশু এখনো যে পিতামাতার মধ্যকার বা স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক তৈরি হয় সম্পর্ক সম্পর্কে যে আর যার কোনো একেবারেই ধারণা নাই এই রকম বয়সের শিশুরাও পিতামাতার কাছে আসার জন্যে তাদেরকে অনুমতি নিয়ে আসা দরকার আর যারা পরিণত বয়সে উপনীত হয়েছে তারা প্রত্যেকটি মুহূর্তে পিতামাতার কাছে আসার আগে তাদেরকে অনুমতি নিতে হবে আল্লাহ সুবাহ আনে স্পষ্ট করে ঘোষণা করেছেন সুরা আর নোরের আটান্ন থেকে উনষাটতম মায়াতে আল্লাহ সুবহান ঘোষণা করেছেন ইয়াইহ্লাদিন আমানু হে ইমানদারগণ যে তোমাদের সন্তানরা তোমার যারা তোমাদের অধীনস্থ তোমাদের কৃতদাস দাসী এবং অন্যদিকে যারা এখনও পরিণত তোমাদের সন্তানদের মধ্যে যারা এখনও পরিণত বয়সে উপনীত হয় নাই অর্থাৎ তারা এখনও বালেক বা বালেগা হয় নাই তারা সালাহ সামার রতেন তিনবার প্রতিদিন তিনবার তোমাদের কাছে আসার পূর্বে তাদেরকে অনুমতি নিয়েই আসতে হবে এটি হচ্ছে তিনটি তিনবার কখন কখন তিনটি সময় একটু হচ্ছে মিনকাবলি সলাতিল ফজর ফজরের সালাতের পূর্বে ওয়াহিনা তাদৌনা সিয়াবাকুম মিনাজ জহির এবং দুপুরে যখন তোমরা তোমাদের কাপড়গুলো ছেড়ে একটু বিশ্রাম গ্রহণ করো কাইলুলা যেটাকে আমরা বলি একটু বিশ্রাম গ্রহণ করো ওয়ামিম বাদে সলাতিল ঈশা এবং এশার সালাতের পর সালাসু আওরাত ইল্লাকুম এই তিনটি সময় হচ্ছে তোমাদের আওরাত তোমাদের গোপনীয় সময় এই তিনটি সময় লাইসা আলাইকুম ওয়ালা জানা আলাইহিম জুনাহুন না যদি এরপরে এই শিশুরা যারা এখনো পরিণত বয়সে উপনীত হয়নি তারা যদি এর আগে এবং পরে এর পরে যদি তারা তোমাদের কাছে প্রবেশ করে তাহলে তাদের কোনো অপরাধ হবে না তোমাদেরও কোনো অপরাধ হবে না দেখুন লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন আল্লাহ সুবহান বলেন তোমাদের কোনো অপরাধ হবে না তাদের কোনো অপরাধ হবে না বাদাহুন না এরপর যদি তারা ঢুকে ওয়াফুন আলাইকুম বাদুকুম আলা বাদ কারণ একজন তো তোমাদের আরেকজনের কাছে যাইতেই হবে কাদালিকে ইউবাইয়ানুল্লাহ লাকুম আয়াতি উল্লাহ আলিম হাকিম আল্লাহ সুবহান হান এভাবেই তার বিধানগুলো বর্ণনা করে দেন ওয়া বালাগাল আতফা আলমিন মিনকুমুল হুলমা যখন তোমাদের শিশুরা তোমাদের সন্তানরা যখন তারা পরিণত বয়সে উপনীত হবে যখন তারা বালেগ হবে ফালিয়াস্তে আদিনু অবশ্যই তারা অনুমতি নেবে কামাস্তা আজানাল্লাদিন আমিন কবলিম যেমন আগের লোকেরা যেরকম অনুমতি নিয়েছিল সেরকমভাবে অবশ্যই অবশ্যই তাদেরকে অনুমতি নিতেই হবে তারপরে আল্লাহ সুবহান বলেছেন কাদালিকে ইউবাইয়িনুল্লাহু আল্লাহ আয়াতিহি আল্লাহু আলিমুন হাকিম দেখুন এখানে আল্লাহ সুবহান আগের আয়ত বললেন যে আল্লাহ সুবহান ওয়া হাকিম আলিমুন এবং তিনি তোমাদের জন্য বিধানগুলো বর্ণনা করেন আগের আয়ত বললেন পরের আয়ত বললেন এবং আগের আয়ত বললেন তিনি আলিমুন বিজ্ঞানময় তিনি জ্ঞানী এবং হাকিমুন তিনি প্রজ্ঞাময় তিনি জানেন যে কোনটার মধ্যে কল্যাণ রয়েছে কোনটার মধ্যে অকল্যাণ রয়েছে এই জন্য আল্লাহ সুবহান এখানে স্পষ্ট করে ঘোষণা করেছেন তাহলে আমরা এখানে দুটো জিনিস বুঝতে পারলাম তা হচ্ছে যেই শিশুরা এখনো পরিণত বয়সে উপনীত হয়নি অর্থাৎ যেমন এখনও তারা বালেগ বালেগা হয়নি এবং আমরা জানি যে শিশুরা কখন বালেগ এবং বালেগা হয় এই বালেগ এবং বালেগা যখন শিশুরা যখন এখনও বালেগ বালেগা হয়নি আমাদের দেশের কন্টেক্সটা অথবা দশ এগারো বারো বছর বয়সে শিশুরা বালেগ বালেগা হয়ে যায় তার আগ পর্যন্ত তারা কমপক্ষে তিনটি সময় অবশ্যই অনুমতি নিয়ে পিতা মাতার কাছে তাদেরকে আসতে হবে সেটি হচ্ছে তিনটি সময় আপনি দেখুন যে যে এটি হচ্ছে ফজরের সালাতের পূর্বে তখন কিন্তু আপনি ঘুমন্ত থাকেন দুটো বিষয় যে আপনি আপনার জামা কাপড় কি অবস্থা আছে আপনি তো শুয়ে আছেন আপনার জামা কাপড় কি আছে আবার আপনার স্ত্রী শুয়ে আছেন আপনাদের জামা কাপড় কি অবস্থা আছে আপনারা জানেন না অতএব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু প্রদর্শিত হয়ে থাকতে পারে প্রথমত বিষয় দু নম্বর বিষয় হচ্ছে আপনারা তখন কি অবস্থায় আছেন সেটি কিন্তু আপনারা আপনাদের সন্তানরা জানেন না ফলে হতে পারে যে এমন কোনো সিচুয়েশনে তারা আপনাদেরকে দেখে ফেললো যেটি আপনাদের জন্য অস্বস্তিকর এবং তারা তো আসলে বুঝতে পারে না ফলে সে স্বস্তি বা অস্বস্তি বিষয়টি সে বুঝতে পারে কিন্তু শিশুদের মাঝে এই সকল দৃশ্য দৃশ্যগুলো তাদের মাঝে গভীর একটা রেখাপাত তৈরি করে এটা তার মাঝে চিন্তার একটা উপকরণ তৈরি করে শয়তান এর মধ্যেই মাধ্যমে কিন্তু তাদের মধ্যে ঢুকে যায় অতএব তারা তিনবার কম্পকে তারা এই যে তিনবার কথা বলছি ফজরের সালাতের আগে আবার হচ্ছে জোহরের পর যখন এবং এসর পর যখন আপনি ঘুমাতে যান জোহর পর যখন ঘুমাতে যান মানে সবগুলো সময় কিন্তু আপনার বিশ্রামের সময় যখন আপনি অত্যন্ত রিল্যাক্স মোডে থাকেন আর যে সকল শিশুদের বয়স দশ এগারো বারোর পর হয়ে গিয়েছে তারা তো প্রত্যেকটি মুহূর্তে পিতামাতার কাছে আসার পূর্বে তাদেরকে অনুমতি নিয়েই আসতে হবে যেমন একটা এক্সাম্পল বলছি যে যেমন আপনি আপনি যে রুমে বা আপনি যে কোয়ার্টারে থাকেন সেই রুম সেটি যদি সেটি যদি বন্ধ করা থাকে অথবা তার যে দরজা দরজাটা যদি একটু লাগানো থাকে তাহলে অবশ্যই তারা টোকা দিয়ে অথবা তারা আগে অনুমতি নিয়ে আসবে তারা এমনিতে তারা যখন মনে চায় তখনই তারা ঢুকে যাবে না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এই যে কারণ হচ্ছে এই সময়ে তারা যদি ঢুকে যায় তাহলে এমন কোনো সিচুয়েশন আপনাকে দেখে ফেলবে যেটা তার মাঝে ওইরকম একটা চিন্তার খোরাক তৈরি করবে অমন একটা প্রবণতা তার মধ্যে তৈরি করবে এই আমরা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের এই যে কোরআন আমরা যে শিক্ষাটি পেলাম এই শিক্ষাটি আমাদের সন্তানদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়া তাদেরকে জানিয়ে দেয়া যে এই এই সময় তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে ফলে হ্যাঁ, তাদের মধ্যে প্রথম থেকে আদব শিষ্টাচার ইত্যাদি তৈরি হবে এই শিষ্টাচার তাদের জীবনকে পরিবর্তন করে দেবে তাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দেবে আমরা আমাদের বর্তমানে শিশুদের মাঝে মানসিক যে বৈকল্য দেখি তাদের জন্যে চারিত্রিক যে বৈকল্য দেখি চারিত্রিক যে স্খলন মানসিক যে স্খলন এবং তাদের আচরণগত যে স্খলন আমরা আধুনিক আমরা এখন দেখতে পাচ্ছি আমার আমাদের মনে হচ্ছে এবং এটি কিন্তু সামগ্রিকভাবে সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের মাধ্যমে সোশ্যাল স্টাডিজের মাধ্যমে কিন্তু তাই প্রমাণিত যে শিশুরা আসলে আমরা তাদেরকে এইভাবে ছোটকাল থেকে এইভাবে প্রশিক্ষিত আমরা করিনি প্রশিক্ষিত না করার কারণে আমরা এখন তাদের যে এই যে রোগ মানে মানসিক রোগ তাদের চারিত্রিক রোগ অথবা তাদের আচরণগত যে রোগ এই রোগগুলো তাদের মাঝে ডেভেলপ করছে অতএব সম্মানিত উপস্থিতি আমাদের শিশু শিশুদেরকে আমাদের শিশুদেরকে দায়িত্ব হচ্ছে আমাদের যে তাদেরকে এভাবে তাদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা যে তারা ইভেন পিতামাতার কাছে আসার এবং অন্যান্যদের এরকম অন্য কারো কাছে কোনো কোনো পুরুষ বা নারীর কাছে তাদের যাওয়ার পূর্বে এমন তাদেরকে অনুমতি নিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তার খাদেম আনাস রদি আল্লাহ তিনি একজন শিশু তাকেও রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তার কাছে আসার জন্য অনুমতি নিতে তিনি বলেছেন ইমাম বখাই রহমুল্লাহ তার আদাব আল মুফরাদ গ্রন্থে উল্লেখ করেছেন আনাস আনাস রদি আল্লাহ তিনি বলছেন যে কুন্তু খাদিমান লিন নবী সাল্লাহ আলী আসলাম আমি রাসুল আসলামের খাদ খেদমত করতাম ফাকুন্তু আদখুল বেগাইর ইস্তে জানেন আমি তো আগে ছোট মানুষ ছিলাম অতএব আমি অনুমতি ছাড়াই রাসুল্লাহ সাল আলী হোসলামের কাছে প্রবেশ করতাম ফাজি তুই এমন আমি একদিন আসলাম ফাকু আল্লাহ রসুলাম তখন বললেন কেমন আন্তইয়া বোনাইয়া হে তুমি আগে যেমন ছেলে এমনই তুমি আমার ছেলের মতো আমরন কিন্তু তোমার এর মধ্যে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার কারণে এখন তোমাকে আমি বলে দিচ্ছি যে ফালাত খুলান্না ইল্লা বি যে তুমি অনুমতি ছাড়া আর কখনো আমার কাছে আসবে না আমার কাছে আমার রুমে আসার পূর্বে অবশ্যই অবশ্যই তুমি অনুমতি নিয়ে আসবে এখানে দুটো বিষয় হতে পারে একটি বিষয় হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে ওহি আসলো এই যে কোরআন আয়াত এই আয়াতের কারণে রাসুল্লাহ আসলাম বললেন যে এখন থেকে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে অথবা দ্বিতীয়ত এরকম হলো যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এবং এবং হতে পারে তিনি যে স্ত্রী ঘরে ছিলেন সেখানে হয়তোবা এমন একটি বিষয় ছিল যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যেটি চাইলেন যে আনাস আলদি আল্লাহ তালাহু কোনো অবস্থায় বা এরকম শিশুরা সেই বিষয়গুলো কোনো অবস্থায় না জানুক অতএব প্রিয় দর্শক আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদেরকে এটি জানানো দু নম্বর আমাদেরও কিন্তু একটি দায়িত্ব আছে পিতামাতাদের কথা বলছি পিতামাতারা তারা কিন্তু সব সময় শিশুদের সামনে খুবই খুবই পরিশীলিত পোশাক পরে তারা থাকবেন যাতে এই পরিশীলিত পোশাকের কারণে শিশুদের মধ্যে এই প্রবণতা তৈরি হয় যে তাদেরকেও পরিশীলিত পোশাক পরে তাদেরকে থাকতে হবে এবং তারা যাতে পিতা মাতার যে সকল প্রাইভেট পার্টস রয়েছে বিশেষ করে তাদের সৌন্দর্যের যে সকল জায়গাগুলো রয়েছে বিশেষ করে তাদের শারীরিক আকর্ষণ বিকর্ষণের যে জায়গাগুলো রয়েছে এগুলো যাতে তারা কোনো অবস্থায় তারা প্রদর্শন না করেন এগুলো তাদেরকে অবশ্যই বিষয়গুলো তাদেরকে মনে রাখতে হবে তো আমরা এই কথা বলে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখব যে অনুমতি সংক্রান্ত আর কি কথা রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে বলেছেন অথবা কী দিক নির্দেশনা প্রদান করেছেন তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশায় হায়দা ওসল্লাহ সুবহানমত আলা আলা নবীনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته